প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান তোমার হাতেই জীবন মরণ তোমার হাতেই প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান স্রষ্টা তুমি মালিক তুমি বিধানদাতা তোমায় মানি স্রষ্টা তুমি মালিক তুমি বিধানদাতা তোমায় মানি তোমার কোরআন সত্য জানি দিয়ে মন স্রষ্টা তুমি মালিক তুমি বিধানদাতা তোমায় মানি তোমার কোরআন সত্য জানি দিয়ে মনো প্রাণ দিয়ে মনো প্রাণ পরকালে তোমায় পাবার পর আবার আশায় পেরেশান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান তোমার হাতে জীবন মরণ তোমার হাতেই প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান আকাশ তোমার বাতাস তোমার তসবি জপে সদা তোমার আকাশ তোমার বাতাস তোমার তসবি জপে সদা তোমার পাখির কণ্ঠে বাস বাগানে শুনি তোমার নাম শুনি তোমার নাম আকাশ তোমার বাতাস তোমার তসবি জপে সদা তোমার পাখির কণ্ঠে বাস বাগানে শুনি তোমার নাম শুনি তোমার নাম পাখ পাখালের গানে গানে পাখ পাখালের গানে গানে শুনি তোমার শান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান তোমার হাতে জীবন মরণ তোমার হাতেই প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান সাগর চলে নদী চলে কলতানে তোমায় ডাকে সাগর চলে নদী চলে কলতানে তোমায় ডাকে যাওনি ভুলে যে ভুলেছে তোমায় দয়াবান তোমায় দয়াবান সাগর চলে নদী চলে কলতানে তোমায় ডাকে যাওনি ভুলে যে ভুলেছে তোমায় দয়াবান তোমায় দয়াবান পাখের সুরে সুর মিলিয়ে পাখের সুরে সুর মিলিয়ে গাই তোমারি গান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান তোমার হাতেই জীবন মরণ তোমার হাতেই প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান